নাহমাদুহু আনুসাল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ প্রিয় ভাই বোনেরা সম্প্রতি চারিদিকে একটি নিউজ ছড়িয়ে পড়েছে সদরঘাট থেকে দুজন মুসলিম ভাইকে নাকি গুমখুনের নেপথ্য কারিগর বর্বর জালিম র্যাব গ্রেফতার করেছে তাদের মধ্যে একজন হোম্মা নেটওয়ার্ক ও ইবাদা চ্যানেলের পরিচালক এই খবর পেয়ে আমাদের অনেক অবুজ ভাই উল্লাস প্রকাশ করছেন ভাইদের আনন্দে আমাদেরও আনন্দিত হতে মন চায় কিন্তু সবসময় কি আর তা পারা যায় দোয়া করি আল্লাহ মুমিন ভাইদের দুনিয়াতেও আনন্দিত করুন আখিরাতেও আনন্দিত করুন প্রিয় ভাই ও বোনেরা আমরা আল্লাহর জন্য আপনাদের ভালোবাসি আপনারা না বুঝে আমাদের মনে কষ্ট দেন তবুও আপনারা আমাদের ভাই আমরা আপনাদের হৃদায়তের জন্য নিরন্তর দোয়া করে যাই নিরলসভাবে দাওয়ার মেহনত চালিয়ে যাই যতদিন আল্লাহ হায়াত ও নিরাপত্তার চাদরে আবৃত রাখবেন আমরা আপনাদের হেদায়তের ফিকির করে যাব কারণ আমরা জানি আপনারা যদি আমাদের বুঝতেন তাহলে আমাদের বুকে জড়িয়ে নিতেন একদিন হয়তো আপনারা আমাদের বুঝতে পারবেন হাজারো সংখ্যা ও ঝুঁকি মাথায় নিয়ে আমাদের এই ত্যাগ আমাদের এই কোরবানি একদিন আপনাদের উর্বর হৃদয়ে হেদায়তের অঙ্কুর হয়ে উদিত হবে সেদিনের অপেক্ষায় থাকবো আমরা ভাই আমার আল্লাহ তালা বলেন ইন্নামাল মিনুনা না ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লা আল্লাকুম হামুন মুমিনরা তো পরস্পর ভাই ভাই অতএব তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দিও এবং আল্লাহকে ভয় করো যাতে অনুগ্রহ প্রাপ্ত হতে পারো বোঝা গেল যতক্ষণ কারো ইমান আছে তার প্রতি আমাদের ভ্রাতৃত্বের বন্ধনও ধরে রাখতে হবে সে যতই গুণাগার হোক না কেন প্রিয় ভাই আপনার দৃষ্টিতে যদি আপনার কোনো ভাই চরম পাপিও হন সে তো মুমিন সে আপনার ভ্রাতৃত্বের হকদার তার বিপদে আপনি পাশে দাঁড়াবেন তার হাত ধরবেন অন্তত দোয়া করবেন কোনো মুমিনের বিপদে খুশি হওয়া কি মুমিনের জন্য শোভা পায় সোনানের তিরমিজিতে বর্ণিত হয়েছে রাসুল আলী হাসাল্লাম ইরশাদ করেন লাতুদ হিরি শ্যামা আতালি আখিক ফায়ার ওয়াব তালিক তোমার কোনো ভাইয়ের বিপদে তুমি আনন্দ প্রকাশ করো না অন্যথায় আল্লাহ তালা তাকে দয়া করবেন এবং তোমাকে সেই বিপদে নিক্ষেপ করবেন আমরা কখনো পিয়নবীর শিক্ষা বিস্তৃত হব না আমরা আমাদের প্রতিটি ভাইয়ের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াবো আল্লাহ প্রিয় ভাই আপনারা বিভিন্ন এলমি বিষয়ে কত তাহকিক গবেষণা করেন এবার একটি খবর শুনেই কেন সেটি প্রচারে নেমে গেলেন আল্লাহ তালা বলেন ইয়া আজ্জুহাল্লাদিনা মানু ইন জা আকুম ফাসিকুম বিনাবা ইন ফাতাবাজ্জানু আং তুসিবু কৌমাং বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন হে মুমিনগণ যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তোমরা তা যাচাই করে দেখো তা না হলে তোমরা অজ্ঞতাবশত মানুষের ক্ষতি করে বসবে এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতাপ করবে ইমাম মুসলিম রাহিমুল্লাহ বর্ণিত একটি হাদিস এসেছে প্রিয়নবী সাল আলী সাল্লাম ইরশাদ করেন কাফা বিলমার ইকাদিবান বিকুল্লিমা সামিয়া মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে প্রিয় ভাই আপনারা এভাবেই মুজাহিদগণের ব্যাপারে ভুল সংবাদ পান আর তা বিশ্বাস করে বিভ্রান্ত হন তাই কাফেরদের রয়টার্স বিবিসি সিএনএনের সংবাদ শুনে আল্লাহর আসতে মুজাহিদদের গালি দেবেন না তাদের ভুল বুঝবেন না প্রিয় উম্মা আমাদের অনেক অবুজ ভাইয়েরা মুজাহিদগণের ব্যাপারে এভাবে কাফির ও ফাসিক মিডিয়ার পরিবেশিত তথ্য প্রচার করে আপনাদের বিভ্রান্ত করে মুজাহিদদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে তাদের ব্যাপারে সতর্ক থাকবেন আর কাফিরদের সংবাদ শুনে কখনো মুমিন ভাইদের ব্যাপারে খারাপ ধারণা করবেন না এই কুফার মিডিয়া মুজাহিদদেরকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করতে চায় যাতে সাধারণ মুসলিম জনগোষ্ঠীকে অনায়াসে ভাগে আনতে পারে নির্যাতন করতে পারে কারণ মুজাহিদরা হল উম্মার পাহারাদার তাদের যদি শেষ করে দেয়া যায় সাধারণ মুসলমানদের উপর ইচ্ছে মতো নিপীড়ন চালানো যাবে যেমনটা আরাকান কাশ্মীর ও উইঘুরে তারা করছে আল্লাহ তালা বলেন ইউরিদুনা আইয়ুতফিউ ওয়া তারা মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায় আল্লাহ তার আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন যদিও কাফিররা তাও পছন্দ করে ইনশাআল্লাহ ক্রমপ্রসারমান এই জিহাদ একদিন পুরো পৃথিবীকে ইসলামের ছায়াতলে নিয়ে আসবে আল্লাহ তালা আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল রাখুন আমিন ইয়া রব্বাল আলমিন